আমার কাছে হ্যাঁ। একটা পাদলি প্রথমে গিয়েছিলাম ওগান্ডা কেনিয়া বুঝতে পারছেন এরপরে গেলাম জাম্বিয়া আর মালাউই আর গত বছর পনেরোতে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া আর সিঙ্গাপুর সিঙ্গাপুরের আগে চারবার গেছি তো ওখানে সব ভাই কি বলবো সে নগ্ন বুঝতে পারছেন শর্ট প্যান্ট পরে থাকে আর একটা ছোট্ট জামা গায়ে দিয়ে থাকে মেয়েরা একেবারে বহুতই বেহা বহুতই বেহা শুধুমাত্র যারা দিনের মেহনতে লেগে আছে তারাই বোরখা পড়ে তুমি শুনছেন আপনারা তাহলে এমনি সাধারণ মুসলমানরাও তাদের মেয়েরাও পর্দাতে নেই যারা দিনকে বোঝে তারাই নবীর সন্ন্যত যারা বোঝে তারাই পর্দায় আছে যারা ফাতেমা রাদিয়াল্লাহু পর্দাকে শুনেছে ওরাই পর্দা মানে কি ভাই শুনছেন আপনারা হ্যাঁ আল্লাহ শাহ একটা আমি একটা বায়ান করছিলাম যেটা বলতে যাচ্ছিলাম একটা কলেজে ওরা আমার বায়ান রাখলো আমি আরবিতে বায়ান করতাম অধিকাংশ বায়ান আমার আরবি ভাষায় কেননা ওখানে আরবি ভাষাটা খুবই বেশি মানুষ আগ্রহ সহকারে শোনে আমাকে ওখানকার লোক বলল ইউ আই আল আখার অন্য কোনো ভাষা ইংরেজি ওরা পছন্দ করে না ওরা আরবি ভাষা শুনলে লোক জমে তাই ঠিক আছে ট্রান্সলেশন বললেন আমাদের এখানে একজন মুক্তি আছেন উনি সৌদি থেকে ফারে উনি করবেন ঠিক আছে মুফতি সাবান সাবান আল্লাহ হাড়ির তলার থেকেও কালো এত কালো লোক আমি খুব কম দেখি বুঝতে কিন্তু ড্রেস একদম সাদা আমার আর আমার পাগড়িটা ছিল সাদা পাগড়িটা ছিল সাদা পাগড়ি আমি বেশি পড়ি তো যাই হোক তিনি এলেন দাঁতগুলো একেবারে মতির মতো সাদা আর ঠোঁট ঠোঁট সব একেবারে সাংঘাতিক আমি তার সাথে আরবিতে কথা বললাম শেখ হ্যাঁ মার মার তো উনি খুব খুশি হলেন তারপরে এসে বললাম আপনি তর্জমা করুন আমি কিছু বক্তব্য রাখবো তো আমি সেখানে বক্তব্য শুরু করলাম কিন্তু খ্রিস্টান ছেলে আর খ্রিস্টান মেয়েরা এক সাইডে বসে আছে আর মুসলমানগুলো সামনে রেখে বক্তব্য রাখা হচ্ছে فيقول لك نبينا نبينا العالم الله سبحانه وتعالى أرسل الأنبياء والأنبياء الآخرين هم كانوا يلاقيين পৃথিবীর সমস্ত নবী সব ছিল আঞ্চলিক নবী আর আমাদের নবী ছিলেন বিশ্ব নবী তিনি জগৎগুরু বিশ্বগুরু তাই তিনি উরিদা ফি মক্কাতাল মুখাররমা হাদাহি হুদাল্লাহি আলামিন এইটা মক্কা মুখাররমা পৃথিবীর মাঝখান এইখানে সর্বশ্রেষ্ঠ পানির উৎস তাই পৃথিবীতে এত ভালো পানি আর শ্রেষ্ঠ মহাসম্মানীয় সব থেকে বিশুদ্ধ পানি শুধুমাত্র মক্কাতেই পাওয়া যায় তুমি শুনছেন আপনারা আপনারা কি কিছু বুঝতে পারছেন কার জন্য বলছি জমজম আবে জমজম আমি তাদের সামনে কোরআন আয়াত পড়লাম বারো নম্বর উনত্রিশ সুরের নাম মুরসালাত আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আল্লাহ আকবার কি সুন্দর হয়ে বলে আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা ওয়া ফিহা রাওয়াসিয়া শামিল وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين আমি দুই রকম মাটি তৈরি করেছি একটা জিন্দা মাটি একটা মুর্দা মাটি উর্বর মাটি অনুর্বর মাটি আপনারা শুনছেন কৃষি জমি অকৃষি জমি পৃথিবীর মাঝখানে অকৃষি জমি ধুধু বালি মরু অঞ্চল পাহাড়ি এলাকা সেখানে কোনো ফসল ফলে না সুরা ইব্রাহিম তেরো পারা আল্লাহ সাঁত্রিশ নম্বর আয়তে বলছে রব্বানা ইন্নি আসকানতু মিন দুররিয়াতি بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات লাআল্লাহুম ইয়াশকুরুন এবার সবাই ছোট মনোযোগ সহকারে খ্রিস্টান পাদ্রি দাঁড়িয়ে গেছে আমি যখন বলছি যে পৃথিবীর মাঝখানে নবী মোহাম্মদ কেউ জন্মায়নি ওখানে আবে জামদান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ এটা পৃথিবীর কোন জায়গায় পাওয়া যাবে না সারা বিশ্বের সমস্ত মুসলমান বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ পড়ে না পড়ে না আমরা যখন আফ্রিকার ওগান্ডায় গেলাম প্রথমে কেনিয়া গেলাম তো কেনিয়াতে বাইতুল মাল বলে একটা বিরাট মার্কাজ রয়েছে সেখানে গেলাম দেখছি কম্পাস দিয়ে উত্তর দিকে মুখ করে নামাজ হচ্ছে কোন দিকে মুখ করে এ তো সাউথ না নর্থ নর্থ দেখাচ্ছে কেন তো ওরা বললো যে এখান থেকে উত্তর দিকে মক্কা শুনছেন আমরা পূর্ব দিকে আছি তাহলে আমাদের মক্কা শরীফ কোন দিকে পশ্চিম দিকে তাহলে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না আসলে বাইতুল্লার দিকে মুখ করে নামাজ পড়ি যারা পশ্চিম দিকে আছে ওরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে আরে বলছে না কেন ধরুন এটা বাইতুল্লাহ আছে হ্যাঁ পূর্ব দিকে এরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে যারা পশ্চিম দিকে আছে বাইতুল্লাহ তারা কোন দিকে মুখ করে নামাজ পড়ছে এবার যারা দক্ষিণে আছে তারা কোন দিকে উত্তর দিকে যারা উত্তর আছে তারা কোন দিকে দক্ষিণ দিকে আমার যখন কম্পাসের সমস্ত ব্যাপারটা আমি জেনে ফেললাম আরবিতে আর ইংরেজিতে দুরকম গাইডলাইন্স দেওয়া রয়েছে আমি আরবি ভাষাটা পড়ে দেখলাম তাতে খুব সুন্দরভাবে আমার বুঝে আসলো যে এত মাইল দূরে দূরে আকাশের আর মাটির সীমানা পরিবর্তন হয় আর সেই অনুযায়ী কেবলাটা পাল্টাতে থাকে তো শুনছেন কি একটা ইংরেজিতে লিখেছে ওরা ল্যাটিটিউড যেন বললো মনে নেই বুঝতে পারছো তার মানে মুসাফাত মুসাফাত মানে দূরত্ব অনুযায়ী কেবলার পাল্টাতে থাকে যাদের দূরত্ব পশ্চিম তারা পূব যাদের দূরত্ব পূব তারা পশ্চিম ওখান থেকে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছে তো আমাকে তখন জিজ্ঞেস করছে বাবু তুমি যে এই বয়ানটা করছো যে পৃথিবীর মাঝখানে মোহাম্মদ ছাড়া কেউ জন্মায়নি উনি জগৎগুরু বিশ্বগুরু তোমাকে আর আমাদের সব নবী ওরা আঞ্চলিক নবী ওদের নবুয় ওদের ফিকির হচ্ছে সীমিত ওদের মেহনত হচ্ছে সীমিত আর ওদের কুরবানি হচ্ছে সীমিত এসব কথা বলছো তুমি তো আমাদের নবীদের বিরুদ্ধে বলছো না কোন নবীর বিরুদ্ধে বলিনি যেটা সত্য কথা সেটা বলেছি তুমি গাই মেকে নিচ্ছ কেন তুমি শুনছো না তো বলছো না একটা প্রশ্ন করবো আমরা তর্ক করবে না প্রশ্ন করবে শুনতে লাগবে না বাহাস যদি করো তাহলে করবো না কেন যে বাহাস করে সে ঝগড়া করে আর শুনছেন না শুনছেন না আর যে জানতে চাই সন্ধিচ্ছ মনোভাব নিয়ে আমি একটা বিষয় বুঝতে চাই তার সাথে কথা বলা চলবে না চলবে না আপনারা বলছেন না কেন হ্যাঁ আর যদি সে বাহাস করতে চাই তাহলে কি করবে আমি বললাম যে করে ভণ্ডামি তার দলেই গুন্ডামি রাগ করলেন না তো আপনারা সবাই বলছেন না কেন যার কাছে কোনো দলিল নেই তো সে তো ভণ্ড তো ভণ্ডামির দলিল কি গুন্ডামি আর যার কাছে প্রজ্ঞা আছে জ্ঞান আছে যার কাছে বিবেক আছে ইলেম আছে বিদ্যা আছে সে তো চাইবে যে আমি এমন ভাবে বুঝাই যে মানুষের হৃদয় আকর্ষণ করি হিন্দু বুঝে যাক খ্রিস্টানও বুঝে যাক সবাই যদি আমার নবী মোহাম্মদ অনুসরণ করে কি বুঝতে পেরেছেন আপনারা দেখেছেন আমার দু ঘন্টার বেশি বায়ান হতে চলেছে একবার আমি আমার পীরের নামে বায়ান করেছি বলছেন না কেন আপনারা আমার পীরের নাম বলেছি আমি কোন পীর মানিয়ে মরেছি কেন আমার ভালো লেগেছে একটা পীরকে তিনি মহাদ্দিস তিনি এক একটা সুন্নতকে মেনে চলেন আমি তাকে মেনে চলি আবার আমার পীর কেমন জানেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহাদিস হ্যাঁ গোটা বিশ্বের মধ্যে তার সাগরে ছড়িয়ে আছে হ্যাঁ, সারা দুনিয়া থেকে তার ডাক আসে এইরকম একজন পীর আর তিনি কি বলেন জানেন মনি সৌরভ আমি যে কথাটা বলছি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে তো যদি ঠিক না থাকে ভুল যদি হয় তুমি মুফাসির কোরআন একটু বলে দিও আমাদের পিসের কথা বলতে তাহলে বলছেন না কেন হ্যাঁ, আমরা তো প্রথমেই মনে বলছি পীরের ভুল হয় না তুমি শুনতে না না সব বলেছে ব্যাপার আর পিসাব আমাকে বলছে যার এত জ্ঞান যে আমি তার কাছে তার পায়ের ধুলোর যোগ্য নয় তার এত বড় ইলিম বুঝতে পারছেন আর তিনি বলছে আমার যদি কোনো ভুল হয়ে যায় আর তুমি যদি দেখো যে এটা ঠিক হয়নি তো আমাকে সঙ্গে সঙ্গে ভুলটা ধরিয়ে দিও কি ধরনের পীর কিন্তু আমার পীরের নাম কোটেই বলবো না এই জন্য যে আপনারা জানেন না তাহলে আমার পীরের কথা বললে এখানে অন্য পীরের ভক্তরা তাদের গা জ্বালা হবে না হবে না বলুন আরে হবে না হবে না ও বলবে আমার পীর বলো ও বলে আমি পীর বলো বলে সারা দেখবি যা মারামারি শুরু হয়ে গেল আমি শুনতে পারবো না সেই জন্য আমরা এমন কথা বলতে যাই না সমস্ত খ্রিস্টানদের জন্য ইহুদিদের জন্য আর হিন্দুদের জন্য মুসলমানদের জন্য সকলের জন্য সমান সমস্ত জগৎ বিশ্ব প্রভু একজন গুরু আরে বলুন না ভাই বলে বলুন একজন আর তিনি হচ্ছেন হাজার মোহাম্মদ সাল্লাম কারণ সে বলছে বাবু যখন জগৎ গুরু বললে তাইলে কিন্তু একটা লোক যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হয় তো কমসে কম গ্রাজুয়েট তো হতেই হবে নাকি আরে বলছেন না কেন আপনারা একটা লোক যদি হাই স্কুলের মাস্টার হয় তো তাকে তো এম পাস করতেই হবে কি বলছেন আপনারা আর বিএড হতে হবে নাকি আরে অনেক কিছু ডিগ্রি দিতে হবে না না আর একটা লোক যদি কলেজের প্রফেসর হয় পিএইচডি করতে হবে ডক্টরেট হতে হবে কি বলছো আরে হবে না হবে না তাহলে যার যত ডিগ্রি বেশি সে তেমনই কি পায় ও পল সায়েন্সে এম এ করেছে ও ইংরেজিতে এম এ করেছে ও জীবন বিজ্ঞান নিয়ে এম এ করেছে তুমি না দাদা ও হিস্ট্রি নিয়ে এম এ করেছে ও বাংলার উপরে এম এ করেছে এরকম আচরণ বলুন হ্যাঁ তাহলে এক একটা বিষয় নিয়ে এম এ করা যায় এম এ হয়ে গেছে এম ফিল করেছে কি বলছেন আপনারা এরপরে ও আরো পিএইচডি নাকি কটা বিষয় পিএইচডি করেছে সেটা নিয়ে আবার তার মান নির্ধারণ হবে কি বলতে গেলেন আচ্ছা তোমাদের নবী যখন জগৎগুরু বিশ্বগুরু তো ওনার কোয়ালিফিকেশন আপনারা কি কিছু বুঝতে পারলেন আমার নবীর শিক্ষাগত যোগ্যতা জানতে চাইল কি বলছে শিক্ষাগত যোগ্যতার বলো মূল্যায়ন করো আমরা দেখতে চাই তিনি কত বিষয় পিএইচডি ছিলেন তিনি সব থেকে কত বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড থেকে তিনি ডক্টরেট করেছেন আরে বাপু তিনি তো নিরক্ষর ছিলেন লেখা পড়াই জানতেন না আর তিনি হয়ে গেলেন জগৎগুরু গুরু ভাই সবাই বলুন নাউজবিল্লাহ বসে বলুন একবার জোরে বলুন চিৎকার করে নাউজবিল্লাহ আমিও খান সাহেব লোক বুঝলেন তো সালাম করে আমি বলে দিচ্ছি আমি তার জাহিল আন্তা জাহিল বল আন্তা আজহালুন নাস বল আন্তা আবু জাহিলিন তিনটে ভাষা বলেছি তুমি হচ্ছ মূর্খ এরপরে বললাম তুমি গণ্ড মূর্খ আর তুমি মূর্খদের বাপ মূর্খ পিতা আরবিতে বলা যায় কাউকে যদি বলতে হয় আমরা তো আরবিতে শিখে রেখেছি হ্যাঁ দেওবন্ধে পড়ার সময় আর তার জাহিল তারপর তুমি সাধারণ মূর্খ আর যদি বলে আমটা আজহারের দাস তুমি গন্ডমূর্খ আর যদি বলে আমটা আবু জাহারি ও আবু জাহের একটা লোকের নাম ছিল আরে মনে আছে না রে আরে নবী শত্রু ছিল ওর আসল নাম ছিল আবুল হাকাম বিদ্যা জ্ঞানী তাই নবীজি বললেন আবু জেহেল এ হচ্ছে জাহেল আর মূর্খর পিতা হ্যাঁ। এত বড় মূর্খ যে নবী মোহাম্মদ জানা সত্ত্বেও তাকে কি করলো অস্বীকার করলো হ্যাঁ তো সে বলছে আমি তিনটি বিষয়ে পিএইচডি করেছি আর তুমি আমাকে আবু জাহেল আর আবা জাহেলিন বলে দিলে আমি এত শিক্ষিত তাহলে ভাই তুমি রেগে গেলে তোমাকে রাগানোর জন্য আমি বলেছি তোমার কমন সেন্স নাই আমি আরবিতে কি বলে না লাইসা ইন্দাকা আকলুন সালিমুন আন্তা মাজনুন মাজামিন মুখুকা খারবা আরবিতে এসব ভাষাগুলো আমার শিখাতে দাও বুঝতে পেরেছে তোমার দিমাগ খারাপ তোমার সাধারণ জ্ঞান নেই কমন সেন্স নেই তো বলছে কি বলছো আমি একটা শিক্ষিত কমন সেন্স নেই বলছেন যিনি জগৎগুরু বিশ্বগুরু তার গুরুটা কি হবে এটা ভাবলে না কেন বুঝতে পেরেছেন হ্যাঁ আর রসুল সাল্লাম লিমান যিনি জগৎ তিনি গুরুই থাকবেন তিনি পৃথিবীর কোন সৃষ্টির ছাত্র হতে পারেন না একবার ধরে বলেন সুভান একবার ধরে বলেন আপনারা কি আমার নবী মোহাম্মদ সম্পর্কে বুঝতে পারছেন তিনি কত মহান তিনি কোনদিন কোন সৃষ্টির ছাত্র হতে পারেন না দেখো আল্লাহর হাবিজাম নিরক্ষর ছিলেন অতএব নিরক্ষর মানে আক্ষরিক জ্ঞান রাখতেন না তিনি মাদ্রাসায় মক্তবে উস্তাদের কাছে শুনছেন আপনারা কাউরি কাছে আলিফ বাতাসা আপনারা শুনছেন না শুনছেন না পৃথিবীর সব জায়গায় আলিফ বাতাসা পড়ানো হয় আপনার শুনছেন আরবে চলে যাবেন সেখানে আফ্রিকায় যাবেন সেখানে আর আপনি মালয়েশিয়াতে যাবেন সেখানে আমি পৃথিবীর কত দেশ ঘুরেছি জানেন আল্লাহ শান আছে আমি বাহরিনে গেছি আবুধাবিতে গেছি আমি কাতারে গেছি আমি জর্ডন অর্থাৎ আম্মানে গেছি বুঝতে পারছেন কথাটা আর তেরো বার সৌদি দেখি সব জায়গায় আমি দেখেছি পড়ানো হয় আলিফ বা তা সা এইটা পড়ানো এটাই হলো আসল উচ্চারণ আপনার শুনলেন আপনারা আমার সম্মান ইমানদার ভাইরা জি ছোটবেলায় আমরা দেখতাম আলিফ বেতে সে পড়াতো আর আমাদের গ্রামের উস্তাদ পড়াতো কিন্তু যখন আমাদের কাছে বড় বড় আলে আলেমা হাফিজার কালিরা আসলো তখন দেখলাম কিন্তু ভুল হচ্ছে যখনই জামালুল কোরআন পড়লাম তখনই কিন্তু সাংঘাতিক ভুল বুঝতে পারছেন না এমালা কোনো জায়গায় চলবে না একার বলতে আরবিতে কোনো জায়গায় যাই নেই শুধু এক জায়গায় একার দিতে সেটা হচ্ছে বিসমিল্লাহি মাদে রেহা রিহার জায়গায় রেহা এক জায়গায় বলে দিচ্ছে কালী সাহেবরা আর ওটা সুরা হুদ বারো পাড়াতে আছে আর পৃথিবীর কোন জায়গায় একার শব্দ নেই গোটা বিশ্বের কেউ আর একার করতে পারে না হ্যাঁ, আপনি বাইতুল্লাহ শরীফের ইমামদের ক্লাস পড়বেন আর আপনি যদি চলে যান সিডনি সিডনি মানে জানেন সিডনি আরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে দেখবেন হুবহু সেই কিরাত চলছে বলুন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ আকবার আফ্রিকাতে পাঁচজন হাফেজ মিলে বিশ রাকাত নামাজ পড়াচ্ছে চার রাকাত করে এক একজন কিরাত কি জান জুড়িয়ে যাচ্ছে যে ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের দেশে নাই হ্যাঁ তাই কইতুম ইয়া মুসাল্লাহ নাস হাত আল্লাহ জাহাদ ফাকাত রাই ওয়াই উত্তাদুন ফুমা বাদুকুম বাদুল আল্লাহ তাশকুরুন এই এই কি রকম পড়ানো হ্যাঁ এ একেবারে কোথাতেই কোথায় কি পড়ছে কেউ বুঝতেই পারছে না শেষ করে ফেললে কোরআনটাকে কোরআন খতম করে দিলে হ্যাঁ? আর ওখানে কিরম করছেন وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون سبحان الله এক একটা অক্ষর এক একটা দেড় জবর আপনি বাছাই করে নেন একবার জোরে বলেন সুভান আল্লাহ জি হ্যাঁ সারা পৃথিবীতে আমার নবী আমি বাতাসা পড়েননি এবিসিডি পড়েননি ও আকখ পড়েননি পৃথিবীর কোন ভাষা দিয়ে আল্লাহ নবী কারি কাছে একটা আক্ষরিক জ্ঞান অর্জন করেননি কেন আল্লাহ নিজে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি কোন লোকের কাছে পড়াশোনা করো সে তোমার শিক্ষা গুরু হয়ে যাবে তুমি জগৎ গুরু কি করে থাকবে তাই তোমার গুরু আমি আল্লাহ স্বয়ং একবার জোরে বলবেন না একবার জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের এই পৃথিবীতে কোন রকমের কোন উস্তাদ থাকবে না গতকাল কি জুমা ছিল তুমি শুনছো না পড়া আরে জুমা ছিল না ছিল না আমি এই ক্লান্ত মানুষ আমার গলা আরো ক্লান্ত কি ভাই বয়স হচ্ছে কিন্তু এই অবস্থাতে জুমার সময় আমাকে বললো বায়ান করতে হবে বড় মসজিদ বিরাট বড় মসজিদ চব্বিশ পরগনা ওরা আমাকে দাওয়াত দিল যে হুজুর আসেন আমরা এই এলাকায় সব দাওয়াত দিচ্ছি জুমার সময় আমি বললাম বাবু আমি বায়ানটা করে দেবো এক ঘন্টার বেশি বায়ান করলাম জুমার আগে সাড়ে বারোটায় নামাজ হয় একটা কুড়িতে খুঁজবার শুরু হলো বুঝতে পারলি কথাটা বারোটা পাঁচ থেকে শুরু করেছি আর একটা কুড়ি পর্যন্ত সোয়া ঘন্টা বায়ান হয়েছে একটা কুড়িতে খুঁজবার শুরু ওরা বলছিল আপনাকে খুঁজবা দিতে হবে আরবি আরবিয়ানদের মতো খুঁজবা দিতে হবে না দেখে তখন ঠিক আছে এর কুড়ি দিচ্ছি বলে দিলাম ক্লান্ত হয়ে গেলাম বলে তোমরা নামাজ পড়া বলে আপনি পড়া তাহলে আমি নামাজ পড়লে কিন্তু সুন্দর কিরাম মুসলমানদের জন্য করে দিয়ে তোমরা কোরআন করতে পারো কিন্তু না জুমার নামাজে উনিশটা আছে এই সুরার আলাম ছ নম্বর আয়তে আল্লাহ জবাব দিলেন আমি খ্রিস্টান পাদ্রীদের সামনে আর ইহুদি এই খ্রিস্টান জোয়ান ছেলেদের সামনে আর মেয়েদের সামনে আমি ঘটনাটা বললাম করে উকা ফালা ইল্লা মাশা আল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে এই সৃষ্টি জগতের মধ্যে কারো পড়ানোর যোগ্যতাই নাই আপনাকে তো আমি সরাসরি আল্লাহ বিশ্ব প্রভু নিজে পড়াবো একবার বলছি ভালো আপনারা বুঝতে পারলেন খ্রিস্টান শট করে এসে যে বিরাট প্রশ্ন করব বলে আমার সামনে চলে আসছিল সে বললে বুঝতে পেরেছি খুব যুক্তিযুক্ত কথা কি ভাই আপনারা কি যুক্তিযুক্ত কথা বুঝলেন না যে নবী বিশ্ব নবী জগৎ গুরু তার গুরু দুনিয়াতে থাকলে চলবে না তাই থাকলেন তিনি নিরক্ষর কিন্তু তিনি হলেন মহাজ্ঞানী কেন তাকে জ্ঞান দান করলেন স্বয়ং আল্লাহ রকুল আলম তাহলে তার থেকে মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই ও বললে এটা আমার বুঝে এসেছে কিন্তু আর একটা প্রশ্ন মনে জেগেছে আমি বললাম করে ফেলুন আমি ঘাবড়াই না যদি জানা থাকে বলে দেবো আর জানা না থাকলে সোজাসুজি আমি ভুল কথা বলতে রাজি নয় কেউ শুনছেন কিছু লোক আছে ওরা নিজেকে ছোট মনে করে ভুল কথা বলেও নিজের দাপটটা বজায় রাখতে চায় তুমি শুনছে না করা ভুল স্বীকার করাটা এটা অর্ধেক জ্ঞানের পরিচয় কি বলছেন আপনারা বলছেন না কেন ভুলটাকে ভুল স্বীকার করা কি হ্যাঁ আমি সেদিন ব্যাংক বোম্বাইয়ে ছিলাম ওখানে একটা কথা আমি আলোচনা করেছিলাম বলে দেখুন যে নবী মোহাম্মদ সাল্লাম তিনি মহাগানী বিশ্বখানী আল্লাহর পরে তার ঘানের স্থান তিনি আল্লাহকে একটা দুয়ার মধ্যে বলেছেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা ইত্তিবাআ বাতিলা ইজতিনাবা হে আল্লাহ সত্যকে আমার সামনে সত্য প্রমাণ করে দাও আমার কাছে এর রহস্য উদ্ঘাটন করো আমি যেন সত্যকে জানতে পারি চিনতে পারি আর সত্যকে যেন মানতে পারি তুমি শুনছেন আর বলছেন আল্লাহ বাতিলকে যেন বাতিল বলে চিনতে পারি যেটা ভুল তাকে ভুল বলে যেন বুঝতে পারি আর সেই ভুল থেকে যেন নিজেকে রক্ষা করতে পারি আপনারা কি বলছেন এটা জ্ঞানের পরিচয় নয় তিনি এত বড় জ্ঞানী হয়ে বলছেন যে আমি সব সত্য জানি না আমার সাথে সত্যকে উদ্ঘাটন করো সত্যকে মেনে চলার তৌফিক দাও হককে মেনে চলার তৌফিক দাও আর বাতিলকে বাতিল বলে জেনে তার থেকে নিজেকে রক্ষা করার সাহস দাও সাহস দাও নবীজি সাল্লাম চেয়েছেন আমি বললাম শোনো এই বোম্বাইয়ের লোকেরা आप लोगों को इसका इल्म होना चाहिए कि साहेब वही जिन पर वही नाजिल हो रही थी आप ये मांग रहे हैं कि हक को हक समझा और उसको इत्तिबा करने की और मानने की तौफीक अता फरमा और नाहक को नाहक समझने की तौफीक दे और उससे अपने आप को बचाने की भी तौफीक अता फरमा কি বুঝিয়েছেন আমার মতো মানুষকে এত মহান আল্লাহ বলছেন আমি শিখালাম তো বলছে ঠিক আছে এতে তো বুঝা যাচ্ছে তিনি জগৎগুরু বটে হাজর মোহাম্মদ সাল্লাম জগৎগুরু উনার জ্ঞান সীমাহীন জ্ঞান আল্লাহ দিয়েছেন তাকে আরে বলছেন না কেন তিনি মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী তাহলে খ্রিস্টানদের থেকে তার জ্ঞান হওয়া উচিত ছিল তো তিনি একটা রকেট তৈরি করলেন না কেন কোথাকার প্রশ্ন কোথায় ঠেকাচ্ছে বুঝতে পেরেছেন আপনারা সবাই কি শুনবেন প্রশ্নটা কিন্তু আজ আমাদের অনেক মুসলমান উল্টো পাল্টা চিন্তা ফিকির মনে উঁকি মারে না মারে না এটা খ্রিস্টান প্রশ্ন করছে যে মোহাম্মদ সাল্লাম যখন মহাকারী বিশ্বকারী আর এই খ্রিস্টানরা নিজেদের জ্ঞান দিয়ে এত বড় বড় আবিষ্কার করে ফেললো এরা রকেট তৈরি করে চাঁদে পাঠালো আর তোমাদের নবী একটা রকেট তৈরি করতে পারলো না কমসে কম যিনি জগৎগুরু বিশ্বগুরু যার যিনি বিশ্ব ফেমাস এবং যিনি বিশ্ব কি বলবো ওটা ইন্টারন্যাশনাল সিঙ্গার কি বলে দেখে আরে ইন্টারন্যাশনাল সিঙ্গার বিশ্বজনীন ব্যক্তিত্ব তো তিনি শুধু মক্কায় জন্মালেন আর মক্কায় জন্মে একদিন তিনি তাইফে গেলেন তাইফের লোকেরা তাকে মানলো উনি দোয়া করে দিয়ে চলে এলেন আর তিনি একবার মদিনায় গেলেন আর মদিনাতেই বসবাস শুরু করলেন তিনি একবার ওহদের বদরের রয়ে গেলেন আর সেখান থেকে ফিরে এলেন একবার ওহদে গেলেন আর তারপরে সেখান থেকে ফিরে এলেন তিনি গেছেন আরে বাপু তিনি তো সৌদি আরবের অন্য প্রদেশেও যান জিদ্দাতে যান ইয়ামপুতে যান তিনি খারজে যাননি জিজানে যাননি তিনি আল আহসাতে যাননি এগুলো সব সৌদি আরবের এক একটা প্রদেশ তাহলে যে নবী পুরো সৌদি সফর করলো না তিনি বিশ্ব নবী কি করে হলেন তার সার্থকতা কোথায় আপনারা কি বলছেন এই প্রশ্ন করে আমার নবীর বড়ত্তর মহর থেকে যদি আমি বড় না করতে পারি তাহলে আমি ব্যর্থ হয়ে যাব এবার ঠিক বলছি না ভুল বলছি বলুন আজ খ্রিস্টান প্রশ্ন করেছিল আমি বললাম ভাই তুমি এখানেও হার মেনে গেলে তোমার কিন্তু জিত হতে পারে তুমি মনে করলে আমার নবীকে ছোট করে দেখাবো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের সার্থকতা নিয়ে তুমি প্রশ্ন তুলছো শোনো নাহনু ইন্দাকা ইন্দানা আল কাদিরুল আজিম হাই বললাম আমরা হচ্ছি কলকাতার লোক পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল তো আমাদের দেশে পুকুর আছে অনেক আর আমরা জানি পুকুরের মধ্যে যদি কেউ পাড়ে বসে পানি নাড়ে হাত মুখ ধোয় কাপড় কাছে তুমি না আপনারা থালা বাসন মাঝে তাতে ঢেউ তৈরি হয় আর মৌট ইথর ইংরেজিতে ইথর বলে আর আরবিতে কি বলে মৌজ আমরা বলি ঢেউ এই ঢেউটা ওই পুকুরের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছায় না কেন পাড়ে বসে করছে একটা প্রান্তে কিনারায় আর কেউ যদি পুকুরের মাঝখানে নামে আর সেখানে গিয়ে যদি ভুস ভুস করে ডুব মারে কেউ শুনছেন বা একটা বিরাট বড় ট্যাঙ্গর ফেলে দেয় হ্যাঁ তাহলে তাতে যে ঢেউটা হবে আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা বুঝতে পারছেন এই কথাটা খ্রিস্টানকে বলেছিলাম বলো এই ঢেউটা কি চারিদিকে চালিয়ে যাবে তো বললে হ্যাঁ এটাই দর্শন আমার নিজস্ব অভিজ্ঞতা আছে কারণ আমি এটা পড়ার পর দর্শনটা আমি নিজে পুকুরে নেমে দেখেছি আর আপনারা দেখেছেন যে পুকুরের মাঝখানে গিয়ে যারা ধুমধাম করে তাদের ওই ঢেউটা পুকুরের চারিদিকে গিয়ে পুকুরের পাড় গুলোকে সিক্ত করে দেয় আবার যায় না যায় না বলেন খানিকটা ভিজে যায় যতটা তীব্র ঢেউ হবে তত বেশি শুকনো মাটি একটু ভিজে যাবে বলে হ্যাঁ আমরা তাহলে আমার ছাড়ো পৃথিবীর যত দাবি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে জন্মেছেন তাদের ওই ইমানের ডাক আর তাদের ওই দিনের ডাক তাদের ওই ধর্মের কথা ওই থেকে গেছে তাদের জমানা পর্যন্ত তোমার শুনছেন পড়া কিন্তু বিশ্বনবী মোহাম্মদ তিনি পৃথিবীর মাঝখানে জন্মেছিলেন ওই মাঝখানে তিনি দিন মুখাম্মল করলেন আর কোথায় করলেন তার দিন যখন পূর্ণতা লাভ করলো তিনি তখন আরফাতের ময়দানে ওই চাবালের রহমতের কাছে ছিলেন আর তিন নম্বর হয়েছিল আর আকমালতু আমি তোমাদের ধর্মকে পূর্ণতা দিলাম পূর্ণতা দান করলাম আর যা নিয়ামত দেওয়ার ছিল সব দিয়ে দিলাম সব দিয়ে দিলাম কিছুই অবশিষ্ট না কিয়ামত পর্যন্ত এই ধর্মের মধ্যে আপনারা সবাই শুনছেন পরিবর্তন পরিবর্ধন সংযোজন কাটছাঁট হেরফের সম্ভব কি আরে এতগুলো বলছে না কেন তাইলে মুসলিম পার্সোনাল ল পৃথিবীর কোন রাষ্ট্র ক্ষমতা কোন অশুভ শক্তি এটাকে কেউ পরিবর্তন করতে পারে কি হ্যাঁ গত পরশু দিন নেটে শুনছিলাম একজন ভদ্রমহিলা নামটা ভুলে যাচ্ছি এখন হ্যাঁ, আমার ইন্টারনেটে দিয়েছিল ঘটনাটা তিনি মুসলিম পার্সোনাল লর একজন মহিলা বিভাগের একজন ভালো পদে আছেন তাকে প্রশ্ন করছে তিনি হিজাবের সাথে আছেন তাকে প্রশ্ন করছে এই বড় বড় সাংবাদিকরা যে মুসলমান মেয়েরাই তো তোমাদের মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা মামলা দায়ের করছে আর অনেক মুসলমান মেয়েরা বলছে তুমি বললেন এখন অনেক ম্যারেজ রেজিস্টার আছে হ্যাঁ আমাদের ইসলামের একটা নিয়ম নির্ধারণ করা আছে সঠিক পন্থা বলে দেওয়া আছে সুস্থ পরিবার পরিবেশ আর সুস্থ সুস্থ একটা কি বলবো সমাজ ব্যবস্থা আমাদের জন্য তৈরি করা আছে কিন্তু অসুস্থভাবে ধরুন একটা সুন্দরী মেয়ে এই একুশ বাইশ বছর বয়স হয়ে গেছে কলেজে পড়ে এম এ পড়েছে অমক অমক দেখে আর তার মা তাকে কত ভালোবেসেছে কত কষ্ট করে রাজ্যে কেন্দ্রে মানুষ করেছে তার বাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে তার পিছনে তাকে টিউশনি দিয়ে আমার দিয়ে তাকে এত বড় করেছে ওই মেয়েটা একটা কোনো ছেলের পাল্লায় পড়ে গেল তবে শুনছেন আপনারা এই ছেলেটার মহব্বতে ও মায়ের ভালোবাসাটাকে উপেক্ষা করলো আরে বুঝছেন না বুঝছেন না হ্যাঁ ও বাপের এত খরচ একটা অবদান অস্বীকার করে দিয়ে সে এক লাখ নিজের মতো একটা ম্যারেজ রেজিস্টারের কাছে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রি করে বিয়ে করে দিয়ে এ বাপকেও দেখে না মাকেও দেখে না তাহলে এটা কি ওই রকম মেয়েরা তারা কি মুসলমান আরে বলছেন না কেন ভাই তাহলে আমাদের সংবিধান কি পাল্টে দিতে হবে তাদের জন্য খুব সুন্দর জবাব দিয়েছে হ্যাঁ আমি ওই সমস্ত খ্রিস্টানদের সাথে বললাম